পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت وضع للناس للذي ببكة পিস টিভির দর্শক ও শ্রোতৃমণ্ডলী আমি হজের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর উপর আলোচনা করতে করতে সাতটি বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি ইতোপূর্বে আমি আল্লাহ নবীর ভাষণ যা হজ্জে দিয়েছিলেন তা আপনাদেরকে শোনালাম অতি সংক্ষেপে এখন যে মাক্কাকে কেন্দ্র করে হজ এবং নবী সাল্লু আলী ওসালাতাম মদিনায়ের থেকেই তার সকল ব্যবস্থাপনা পরবর্তীতে পরিচালনা করেছেন সেখান থেকে হজে এসেছিলেন সুতরাং আপনাদের সম্মুখে এখন মাক্কা এবং মদিনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা হলো মাক্কায় হুদাল্লিনাস তা মানুষের হেদায়তের জন্য তা হলো মুবারকা তা হলো বরকতময় আর সকল জাহানের হেদায়তের জন্য সেটা ইব্রাহিম আলাইসাল্লাতামকে আল্লাপাক বলেছিলেন কাবার ঘর নির্মাণের পর وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر على كل ضامر يأتين من كل فج عميق এর আগের আয়াত হলো ইব্রাহিম ইব্রাহিমের জন্য আমি যখন ঘর নির্ধারণ করে দিলাম তাকে বললাম যে তুমি কোনো অবস্থাতেই শের করবে না এবং আমার ঘরকে তুমি যারা এখানে আসবে সালাত আদায় করবে তোয়াফ করবে এতেকাফ করবে রুকু করবে সাজতা করবে তাদের জন্য তুমি পবিত্র করে দাও পাক সাফ করে দাও এখানে যেন কোনো শেরকের অবলম্বন এবং অধর্মীয় কোনো আচরণ এখানে না থাকে সে ব্যবস্থাপনা তুমি সম্পূর্ণ করে দাও ইব্রাহিম আলাহিসাল্লামকে নির্দেশ দেওয়া হলো আদিন হজ মানুষের জন্য হজ্জের আহ্বান জানাও তোমার কাছে এই কাবার ঘরের নিকটবর্তীতে তারা যেন আসে সেই সোয়ারির জন্য সেগুলার পিঠে চড়ে এক কথায় বিভিন্ন ধরনের যানবাহনে আরোহণ করে দূর দূরান্ত থেকে কিংবা পায়ে হেঁটেও তারা যেন তোমার পর্যন্ত পৌঁছতে পারে ইব্রাহিম আলাইসালাম বললেন যে হে আল্লাহ এই মক্কার প্রান্তর থেকে আমি ডাক তো দিব ঠিকই কিন্তু আমার আওয়াজ তো এত উঁচু নয় যে সারা পৃথিবীর সর্বস্তরে সকল জায়গায় আওয়াজ পুজবে আল্লাহ পাক বললেন যে আলাইকাল আদান ও আলাইয়াল বালাগ হে ইব্রাহিম তোমাকে যা নির্দেশ দিয়েছি তুমি তাই করো তোমার কাজ হলো আহ্বান করা মানুষের কাছে পৌঁছে দেওয়া দায় দায়িত্ব হলো আমার ইব্রাহিম আলাইসালাম আজান দিয়েছিলেন ডাক দিয়েছিলেন আহ্বান করেছিলেন আর সারা পৃথিবীর সকল প্রান্তরে আল্লাহ পাক সেই আহ্বান এবং সেই ডাক পৌঁছিয়ে দিয়েছিলেন সকল জায়গায় যে কাবার ঘর সারা বিশ্বের নাভিকণ্ঠে মিডল পয়েন্টে অবস্থিত এর উদ্দেশ্য হলো যেখান থেকে সারা বিশ্বের সকল প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন একমাত্র সত্য ধর্ম ইসলাম ছড়বে এজন্যই নাভি কণ্ঠকে বিশ্বের মিডল পয়েন্টকেই আল্লাহ পাক সর্বশেষ নবীর জন্য জায়গা নির্ধারণ করেছিলেন কাবার ঘর থেকেই সেটা শুরু হবে তারও আগে ইব্রাহিম আলাইসাল্লাম যিনি তার পরের সকল নবীর পিতা ইহুদিদেরও তিনি পিতা খ্রিস্টানদেরও তিনি পিতা এবং আমাদের মুসলিমদেরও তিনি পিতা ইব্রাহিম আলাইসালাতামের পুত্র জ্যেষ্ঠ পুত্র ইসমাইল এবং দ্বিতীয় পুত্র এসহাক এসহাকের বংশধর থেকেই বর্তমানে পরিচিত ইহুদি এবং খ্রিস্টানরা এবং ইসমাইল আল্লাহ সাল্লাতামের বংশধর থেকেই পরবর্তীতে একমাত্র নবী এসেছেন কয়েক শত বছর পরে তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাতাম তৌরাতের বিবরণ অনুযায়ী ওল্ড টেস্টামেন্টের বিবরণ অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে সে Ismail also will build a great nation Ismail নিজেও একটি বিরাট জাতি গঠন করবে বিরাট নেশন সে তৈরি করবে যেরকম এসহাক বিরাট নেশন বিরাট জাতি গঠন করবে ইব্রাহিম আলাইসালাম এই কাবার ঘর নির্মাণ করেছেন সুতরাং যুক্তিসঙ্গতভাবে এবং স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর সকল ধর্মাবলম্বী সে ধর্ম যদি আসমানি ধর্ম হয় এটাই লজিক্যাল এটাই যুক্তিসঙ্গত যে তারা ইব্রাহিম আলহিসালামের বানানো সেই কাবার ঘরের তোয়াফ করবে সেদিকেই তাদের কেবলা করবে এবং সেখানেই যে শেষ ধর্ম শেষ দিন প্রতিষ্ঠিত হয়েছে এই নিজেদেরকে সেদিকেই তারা সংযুক্ত করবে রিলেটেড করবে এটাই যুক্তির দাবি এবং এটাই লজিক্যাল এবং ফিলোসফিক্যাল কিন্তু তারা তা করেননি তারা তা না করে আরো হিংসা করেছেন বিদ্বেষ করেছেন মুসলমানরা ঈসা আলি সাল্লাতামের উপরে ইমান এনেছে মুসা আলি সাল্লাতামের উপরে ইমান এনেছে কিন্তু খ্রিস্টানরা এবং ইহুদিরা তারা নিজেদের নবী বলে যাদেরকে দাবি করে তাদের উপরে তারা ইমান এনেছে কিন্তু নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লাতামের উপর তারা ইমান আনেননি এটা একটি ত্রুটি রয়ে গেছে তাদের আল্লাহ পাক বলেছেন যে হে ইহুদিরা হে নাসারারা তোমরা কেন ঝগড়া করো ইব্রাহিম আলাহিসাল্লামের পরে তো তৌরাত এবং ইঞ্জিল নাজিল হয়েছে তার আগে নাজিল হয়নি ইব্রাহিম ইয়াহুদি ওলা নসরানিয়া ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না ওয়ালাকিন কান হানিফা মুসলিমা তিনি মুসলিম ছিলেন এবং একাগ্র একনিষ্ঠ মুসলিম ছিলেন তিনি ইহুদি নাসারা কোনোটাই ছিলেন না ইহুদি এবং নাসারা তো প্রতিষ্ঠিত হয়েছে ইব্রাহিম আলাহিসাল্লামের পরে তৌরাত এবং ইঞ্জিল তার পরে অবতীর্ণ হয়েছে আমি একটু ইব্রাহিম আলাহিসাল্লামের দিকে ফিরে গেছি কাবার ঘরকে নিয়ে যেহেতু তিনি কাবার ঘরের প্রতিষ্ঠাতা কাবার ঘর তিনি নির্মাণ করেছেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم পিস টিভির দর্শক ও শ্রোতৃমণ্ডলী ইব্রাহিম এবং ইসমাইল আলিহিমসালাম যখন কাবার ঘর নির্মাণ করলেন তখন দোয়া করলেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্নকান্ত সামিউল আলিম হে আল্লাহ আমরা পিতা পুত্র মিলে তোমার এই ঘর তার ভিত্তি থেকে উপরের দিকে তুললাম এবং বানালাম ইন্নাকা তাকাব্বাল মিন্না হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো ইন্নাকান্তা সামিউল আলিম তুমি অবশ্যই সকল কিছু শোনো এবং সকল কিছু জানো তুমি সর্বশ্রষ্টা এবং সর্বজ্ঞ আল্লাহ পাক সেটা কবুল করেছিলেন তিনি আরো দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি এই বংশ থেকে এমন একজন নবী পাঠিও ওয়াবাসফিহিম রসুল হুম তাদের থেকে একজন নবী পাঠিও যিনি তাদের সামনে তোমার আয়াত তেলাওয়াত করবেন তোমার নিদর্শন সমূহ তোমার কিতাব তাদের সামনে পাঠ করবেন তাদেরকে পবিত্র করবেন ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করেছিলেন এই জন্য আল্লাহ নবী বলেছেন আনা দাওয়াত ইব্রাহিম আমি ইব্রাহিম আলাইসালাতামের দোয়া এবং ইসা আলাইসালাতাম বলেছিলেন ওয়াতি আহমদ ইয়াতি বলে গেছেন যে আমার পরে একজন নবী আসবেন আমি তার সুসংবাদ দিয়ে যাচ্ছি তার নাম হলো আহমদ যিনি মুহাম্মদ সম্মানিত দর্শক শ্রোতা আমি ছোট্ট একটি বিরতির পরে আমি আপনাদের সম্মুখে আবার কাবা এবং মাক্কা প্রসঙ্গে ফিরে আসব আপনারা আমাদের সাথেই থাকুন إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত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 এসেছেন হাজিরের পেট থেকে সন্তান জন্ম হল প্রথম ইসমাইল আলাহাল্লাম এবং তার প্রথম স্ত্রী সারার ঘর থেকে পরে জন্মগ্রহণ করলেন ইসহাক তাওরাতের যা বিবরণ অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো যে তুমি তোমার ওয়ানলি ওয়ান সানকে তুমি কোরবানি করো sacrifice your only one son old testament একার বিবরণ অনুযায়ী যে হে ইব্রাহিম তুমি তোমার একমাত্র পুত্রকে তুমি কোরবানি দেবে তৌরাতের বিবরণ অনুযায়ী ইসমাইল সালাম এসহাকের চেতে অনেক বছর বড় ছিলেন সুতরাং কোরবানি তৌরাত অনুযায়ী এবং কোরআন অনুযায়ী ইসমাইল আলাইসালাতামকে আল্লাহ পাক কোরবানি দিতে বলেছিলেন সেই কোরবানি ইব্রাহিম আলাইসালাতাম করেছেন বলেই ওয়াবাশ্বর নাহুবি ইসহাকা নবীমিনাসহীন ওই প্রেক্ষাপটেই আল্লাহ পাক এসহাকের সুসংবাদ দিয়েছিলেন ইসমাইলের পরে সুতরাং তৌরাতের বিবরণ অনুযায়ী এবং কোরআনের বিবরণ অনুযায়ী ইসমাইল আলাহিসামকে কোরবানি দেওয়া হয়েছিল ইব্রাহিম কাবার কাবারগর বানালেন সারা পৃথিবীর সকলকে হজ্জের আহ্বান জানালেন পৃথিবীর মানুষের হজ শুরু হলো এই নিয়ম সেদিন থেকে চালু হলো সাফা মারোয়ার কাহিনীটা তাহলে আবার কি সাফা মারোয়ার কাহিনী কাবার ঘর বিনির্মাণের আগে যখন হাজারের ঘর থেকে সন্তান হলো শিশু সন্তান সহ ইব্রাহিম আলাহাল্লাম কাবার ঘরের কাছে নিয়ে আসলেন সেখানে রেখে তিনি রওনা করলেন তা নিজের দেশে ফেলিস্তিন এলাকায় রওনা করলেন এবং দোয়া করলেন ربنا إني أسكنت من ذريتي بواد بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون তিনি সেখান দোয়া করলেন সেখান থেকে যখন রওনা হলেন তখন মা হাজের বললেন সামান্য কয়েকটা খেজুর সামান্য পানি এই আই বাচ্চা শিশুটি সহ আমি একজন অসহায় নারীকে রেখে আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাহ সাল্লাম কোনো জবাব দিলেন না একবার দুবার তৃতীয়বার তিনি বললেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বললেন যে হ্যাঁ আল্লাহর নির্দেশ তখন মা হাজের ধৈর্য ধরে বললেন আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই আমাদেরকে শেষ করে দিবেন না ধ্বংস করে দেবেন না ইব্রাহিম আলাহ সাল্লাম তখন এই দোয়া করে আসলেন রব্বানা ইন্নি দুর্রিয়াতি হে আল্লাহ আমি আমার সন্তানদের মধ্যে একজনকে তোমার ঘরের কাছে এন্দা বাইতিকাল রেখে গেলাম রব্বানা হে আল্লাহ তা মানুষের মনকে তুমি এই কাবার ঘরের দিকে ঝুঁকিয়ে দাও আকৃষ্ট করে দাও আর আমার এই সন্তান এই স্ত্রীকে পরবর্তী বংশধরকে তুমি ফল দিয়ে আহার করেও যাতে তারা সুক্রিয়া আদায় করতে পারে এখানে একটি জিনিস মনে রাখতে হবে নবীর আল্লাহর কাছে যা চান তার পিছনেই তারা আল্লাহর সুক্রিয়াকে সংযুক্ত করেন অহংকারের জন্য নয় ধনী হওয়ার জন্য নয় ধনাঢ্য হওয়ার জন্য নয় ধন কবির হয়ে একেবারে অহংকার গর্ব করার জন্য নয় হে আল্লাহ ওয়ারসুক হে আল্লাহ তুমি আর বাসিন্দাদেরকে ফল দিয়ে আহার করেও আল্লাহ পাক দোয়া কবুল করেছেন এখনো মক্কা মদিনায় সেই বিরান মরুভূমির সেই দেশে যেখানে পানি হতো না পানি ছিল না গাছপালা ছিল না কত যে ফল সারা বিশ্বের ফলের কোনো অভাব নেই আল্লাহবাক সেখানে তাদেরকে ফল দিয়ে আহার করাচ্ছেন ইব্রাহিম আলাহাতাম দোয়া করে চলে গেলেন মা হাজারার যে সামান্য কয়েকটি খেজুর আর সামান্য একটু পানি শেষ হয়ে গেল এই অবস্থায় সন্তান ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে মৃত্যুমুখী এমত অবস্থায় মায়ের প্রাণে সহ্য হচ্ছে না দৌড়িয়ে যাচ্ছেন উনি একবার সাফা পর্বতের উপরে উঠে লক্ষ্য করছেন কোথাও পানি দেখা যাচ্ছে কিনা কোথাও কোনো যাত্রী বা লোকজন পাওয়া যায় কিনা কিচ্ছু দেখা যায় না আবার তিনি মারোয়া পর্বতে উঠছেন সেখানে উঠে আবার তিনি পানির সন্ধান করছেন কোথাও পানি দেখা যাচ্ছে কিনা কোথাও কোনো লোকজন আছে কিনা আহা সন্তান নিজের চেতে মায়ের দরদ সন্তানের প্রতি অনেক বেশি তিনি বারবার এ পর্বত পর্বত করছেন কিন্তু কোথাও পানির দেখা নাই এমত অবস্থায় তিনি একটি ডাক শুনলেন দৌড়ে গেলেন শিশুর কাছে দেখা গেল যে শিশু ইসমাইলের পায়ের কাছ থেকে ঝর্ণা ধারা বেরিয়ে আসছে সেই ঝর্ণাই হলো জমজম এমনি আব্বাস আনহু বলেন যে এই যে সাফা মারোয়ার যে দৌড়ানো চক্কর দেওয়া এটা হলো মা হাজের তিনি সাফা মারোয়া চক্কর দিয়েছিলেন সন্তানের পানির সন্ধানের জন্য সেই জন্যই আজকে আমরা সাফা মারোয়ার সাই করে থাকি জমজম থেকে পানি উঠে গেল সেই জমজমের কাছে বসে মা হাজের একেবারে একটু চঞ্চল হয়ে পড়লেন যে পানি যদি ছড়ে যায় তাহলে হয়তো পানি আর পাবো না পানি যদি শুকিয়ে যায় তাহলে হয়তো আর পানি পাবো না তিনি তাড়াতাড়ি করে পানি বন্ধ করার চেষ্টা করলেন চতুর্দিকে বাঁধ দিয়ে পানিটা আটকানোর চেষ্টা করলেন আল্লাহ নেই বললেন যে হায় হায় আমাদের মা হাজের যে এই পানিটাকে বন্ধ করার চেষ্টা না করতেন তাহলে এটা আইনান একটা প্রবাহমান ঝর্ণায় রূপান্তরিত হয়ে যেত কিন্তু মা হাজের সেটাকে আটকানোর চেষ্টা করার কারণে সেটা কুপ রয়ে গেল সেটা আর ঝর্ণায় রূপান্তরিত হলো না সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক মন্ডলী আমি কাবার ইতিহাস নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি হজকে সম্পৃক্ত করে সেখানে এই কাবার ঘর অত্যন্ত পবিত্র মানুষের সোয়াবের জায়গা এবং সেখানে হলো নিরাপত্তার জায়গা বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হলে কাবার জায়গা ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন দোয়া কবুল হয়েছিল সেই পানির সন্ধান দেখে সেই পানি ওখানে আছে এই দেখে পাখি উপর দিয়ে ঘুরে পাখি উপর দিয়ে ঘুরে দেখে মানুষ মনে করত দূর দূরান্তরের যাত্রীরা পাখি উড়ে কেন তাহলে নিশ্চয়ই সেখানে হয়তো গাছ আছে ফল আছে কিংবা পানি আছে লোকেরা পাখিকে লক্ষ্য করে সেদিকে সে দেখে যে সেখানে একারে ফলগু ধারায় পানি উত্থিত হচ্ছে একটি কূপ থেকে এসে বললেন মা আপনি যদি আমাদেরকে পানি দেন তাহলে আমরা আপনাদেরকে খাদ্যের ব্যবস্থা করব। মা হাজার রাজি হয়ে গেলেন সেখানে যাত্রীরা মুসাফিররা ওনার কাছ থেকে পানি নেন এবং পানির বিনিময়ে মুসাফিররা এবং কাফেলারা তাদেরকে ফল দেন এবং কিছুদিন এভাবেই বিনিময় চলতে থাকলো এক কাফেলা এসে বলল জুরহম মোকাবিলা তারা এসে বললেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কাবার চতুর্দিকে বসতি স্থাপন করব সেখানে থাকব এভাবে তারা অনুমতি নিয়ে নিয়ে কাবার চতুর্দিকে তারা বসবাস করা শুরু করলেন এভাবে কাবার ঘরে স্থাপিত হলো ইব্রাহিম আলাহাতাম বারবার দেখার জন্য আসতেন তার সন্তান ইসমাইলকে মা হাজির ইন্তেকাল করলেন ইসমাইল আলাহিসাল্লাম সেখানে শাদী করলেন সেখানে সন্তানাদি হলো এবং সেই বংশ থেকে পরবর্তীতে কয়েক শত বছর পরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করলেন আব্দুল মোত্তালিবের বংশে ইতিমধ্যেই কামার ঘরে যত তৌহিদের যা ছিল তা শেষ হয়ে গেছে আল্লাহ পাক যে ইব্রাহিম আলহিসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন তয়ফিন তুমি আমার ঘরকে পবিত্র করো পরিচ্ছন্ন রাখো এখানে যেন কোনো ধরনের সেরেক না হয় অধর্মীয় কাজ না হয় ইতিমধ্যে সেখানে সেরেক ঢুকে গেছে আমর এবনে লোহাইয়াল খোজাই সেখানে মূর্তি ঢুকিয়ে ফেলেছে তিনশো মূর্তি ঢুকানো হয়ে গেছে কাবার ঘরের মধ্যে যেটা তহিদের ঘর মানুষের এবাদতের ঘর আল্লাহর একত্র প্রতিষ্ঠার ঘর সারা পৃথিবীর সকল মানুষের একক কেবলা কাবা সেই ঘরের মধ্যেই আল্লাহর দিনের বিরোধিতা করে সেখানে তিনশো ষাট মূর্তি ঢোকানো হয়ে গেল নবী সাল্লাহ আলাইসাল্লাম সেখানে আসলেন ইব্রাহিম আলাইসাল্লামের সেই দিনকে পুনর্জীবিত করার জন্য পুনর্স্থাপিত করার জন্য সেখানে জাহিলিয়ত প্রতিষ্ঠিত হয়ে গেছে কেউ ওজার পূজা করছে কে নাইলার পূজা করছে কেউ হবলের পূজা করছে বিভিন্নতার পূজা করছে বহু জাহিলিয়াতের কালচার নিজেরা বানিয়ে নিয়েছে কাবার ঘর তারা উলঙ্গ হয়ে তোয়াপ করা শুরু করে দিয়েছে ক্রয়েশের কাপড় পরিধান করা ছাড়া কেউ কাবার ঘরে তোয়াপ করতে পারবে না এই বিধান করে নিয়েছে ক্রয়েশরা কোনোদিন আরাফায় যেত না তারা মুজদালেফায় থেকেই তারা হজ সম্পাদন করত এই জন্য আল্লাপাক বলেছেন মানুষেরা যেখান থেকে ফাদা করে তোমরা সেখান থেকেই করবে মোজদালিফার থেকে করা যাবে না এবং আরাফাত থেকে সেটা করতে হবে এবং তারা সাফা মারোয়ার তোয়া ফেরো নানান বিধিবিধান করে দিয়েছে তারা তালবিয়ার যে বিধিবিধান ছিল লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শরিক আলাক লাব্বাইক এটার মধ্যেও তারা আবার যোগ করেছে লা শারিক আলাক ইল্লা শারিক হুয়ালাক তারা যোগ করেছে বিভিন্ন মূর্তি লাত মানাত রোজা বিভিন্ন মূর্তি তারা সেখানে স্থাপন করে তাদের মাধ্যম দিয়ে তারা আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে তারা বলা শুরু করে দিয়েছে যে হা উলায়ে সুফা এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ পাক বলেন আফার এই লাত যেগুলাকে তোমরা কাবার ঘরে স্থাপন করে আল্লাহর শরীর ঠাউরিয়েছ এবং তাদের মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছ এটা অত্যন্ত অন্যায় বিভাগ অন্যায় বিভাজন সুলতান আল্লাহ এক একক তার রুবুবিয়তে এক তার উলুহিয়তে এক তার নাম এবং গুণাবলিতে এক কোন মাধ্যম নাই মা না তাদেরকে মাধ্যম মেনে যে আল্লাহকে তোমরা এবাদত করো পাল্লার কাছে চাও এটার কোনো ভিত্তি নেই এটাই সেরেক তারা কাবার ঘরকে এইভাবে সেরেকিতে রূপান্তরিত করেছে তারা ইব্রাহিম এবং ইসমাইল আলাহিসাল্লাতামের স্মৃতি ধরে রাখার জন্য সেখানে ইব্রাহিম আলাহিসাল্লাতামের মূর্তি এবং ইসমাইল আলাহিসাল্লাতামের মূর্তিও সেখানে স্থাপন করে সেই মূর্তির হাতের মধ্যে পর্যন্ত জুয়ার কাঠি লাগিয়ে দিয়েছে আল্লাহ নবী বলেন কোরআশকে আল্লাহবাক ধ্বংস করুন অথচ আল্লাহ নবী কোরআশেরই মানুষ ক্রাইশ বংশে জন্মগ্রহণ করেছেন অকাদ আলেমু আন্না হুমা মাস্তাজলামা তারা অবশ্যই জানে যে ইব্রাহিম আলাইসালাম এবং ইসমাইল আলাইসালাম কোনো দিন জুয়াও করেন নাই লটারিও করেন নাই সেখানে তারা লটারি স্থাপন করেছে সারা পৃথিবীতে যেমন এখন জুয়া খেলা হয় অত্যন্ত উন্নত মানের কাবার ঘর সেখানে জুয়ারও একটা আড্ডা ছিল সেখানে নাম উঠত যার নাম উঠত সেই একটা পুরা উঠ জবাই করে সেখানে লেখা হতো কারো নামে রান কারো নামে প্যাট কারো নামে গোফল উঠতো সে কিছুই পাবে না তারপরে লটারি করত যে নামটি যার উঠতো সে সেভাবে পেয়ে যেত সেই জুয়াকে আল্লাহ পাক হারাম করেছেন কাবার ঘরের মধ্যে আল্লাহর দিনকে বিধানকে অস্বীকার করে এবং তৌহিদকে ধ্বংস করে দিয়ে নবতী যে সংস্কৃতি সেখানে শেষ করে দিয়ে সেখানে নিজেরা নিজেদের আবাদতের পদ্ধতি সেরেকের পদ্ধতি কুসংস্কার সব ঢুকে কাওয়ার ঘরের সে পরিস্থিতিকে তারা শেষ করে ফেলেছিল এমত অবস্থায় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম জন্মগ্রহণ করলেন ঠিক সেই বছর হাতির বছরে তিনি জন্মগ্রহণ করলেন এটা মোহারম মাস মোহারম মাসকে কেন্দ্র করে সারা পৃথিবীতে কত না কত কিছু হচ্ছে কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতার থেকে তারা অনেকেই অনেক দূরে সরে পড়েছেন হাতির বছরে জন্মগ্রহণ করলেন চল্লিশ বছরে নবুয় পেয়ে সকল প্রকার কুসংস্কার সেরেক বেদাত সব কিছু ধ্বংস করে দিয়ে তিনি সত্যিকার ইব্রাহিম দিন এবং সত্যিকার দিন প্রতিষ্ঠিত করে আবার সেটাকে প্রতিষ্ঠিত করলেন সারা পৃথিবীর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two I IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তালা কিসে খুশি হন মেসোয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়